টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাত ওয়াসালাম আলা হিল আমিন আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই পর্যায়ে আল্লাহ নবী আলিসালাতামের বিদায় হজের পদ্ধতি বা বিদায় হজের পুরো বর্ণনা জাবির আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালানু সাহাবের মাধ্যমে আমরা জানতে পারতেছি মুজদালাফায় পৌঁছে আল্লাহ নবী আলসালাতাম মাগরীব এসা এক আজান দুই একামতে আদা করলেন এরপরে ঘুমিয়ে পড়লেন ফজরের আসালাত আদায় করে তিনি বাহনে আরোহণ করে এবার মাস হারাম যেটা মুজদালাফার একটি পাহাড় ওর পাদদেশে তিনি চলে গেলেন আল্লাহ নবী আলসালাতাম ফাস্তাকবাল আল কেবরা সেখানে গিয়ে তিনি কেবলামুখী হলেন ফাদা সেখানে তিনি দোয়া করলেন ওয়াকাব্বারা তকবির দিলেন আল্লাহ আকবর ওয়াহাল্লাহ পাঠ করলেন ফালাম এজাল ওয়াকিফান হাত্তা আসফারা জিদ্দান আল্লাহ মাসারুল হারামের পাদদেশে দাঁড়িয়ে তিনি ফর্সা হওয়া পর্যন্ত সেখানে দোয়া করতেই থাকলেন আল্লাহ নবী আলিসালাম যে সমস্ত জায়গাতে একাকী হাত উঠিয়ে দোয়া করেছেন তার মধ্যে এই হজে আমরা দেখি তিনি সফাতে হাত উঠিয়ে দোয়া করলেন একাকী মারুয়াতে তিনি করলেন আরাফাতে করলেন মোজদারাফাতেও তিনি হাত উঠিয়ে কেবলামুখী হয়ে দোয়া করছেন ঠিক এইভাবে আল্লাহ নবী আলিসাল্লাম এগারো বারো তেরো তারিখে যখন ওই জামারাত তিন জায়গাতে পাথর মেরেছিলেন প্রথমটাকে পাথর মেরেও তিনি হাত উঠিয়ে দোয়া করেছিলেন দ্বিতীয় যেটা সেটাকেও তিনি মেরে হাত উঠিয়ে দোয়া করেছিলেন তাহলে আল্লাহ নবী হজ পিরিয়ডে তিনি হাত উঠিয়েছেন এটা আমাদের সই সাব্যস্ত সাফার পাহাড়ে মারোয়া পাহাড়ে কেবলামুখী হয়ে আরাফাতে কেবলামুখী হয়ে মাসারে হারাম মোজালাফে কেবলামুখী হয়ে আর জামরা উলা ছোটটাকে এগারো বারো তেরো তারিখে মেরে কেবলামুখী হয়ে তিনি দোয়া করেছেন আর মধ্যমটাকেও তিনি পাথর মেরে হাত উঠিয়ে দোয়া করেছেন এগুলি সবই সুন্নত এটা আমাদেরকে জানতে হবে এর আগে আমরা একসময় বলেছিলাম জাল্লার নবী আলিসাল্লাম দোয়ার মাঝে কিছু জায়গাতে যৌথভাবে তিনি দোয়া করেছেন যেমন ইস্তেস্কা বৃষ্টির সালাদ বৃষ্টি পাওয়ার জন্যে সালাদ বা বৃষ্টি বেশি হচ্ছে এটাকে দূর করার জন্যে সালাদ আর না নাজেলা তিন জায়গায় আল্লাহ নবী হাত উঠিয়ে দোয়া করেছেন পিছনে সাহাবা একরা আমিন আমিন বলেছেন এগুলি সাব্যস্ত আর এই ছয় জায়গাতে হজপিরিয়রও তিনি একাকে হাত উঠিয়েছেন সেটাও সাব্যস্ত এগুলি সুন্নত এগুলি আমরা করার চেষ্টা করব বাকি অনেক জায়গায় তিনি উঠতে বসতে চলতে ফিরতে ঘরে ঢুকতেন বের হতেন টয়লেটে ঢুকতেন বের হতেন সব জায়গায় দোয়া করেছেন তবে কোথাও হাত উঠিয়েছেন এমন কথা নেই কাজে যেখানে যেভাবে আল্লাহর নবী করেছেন ওইভাবে হুবাহ করাই হল আমাদের জন্য সুন্নত রাসুলের সুন্নত বাদ দিয়ে আবার নিজেরাও কিছু সুন্নত বানিয়ে নিব ওইখানে আবার কিছু যোগ আর বিয়োগ করে নিব এই অধিকার তো আমাদেরকে কেউ দান করেন নাই এটা আল্লাহ রব্বুল আলমিন কোনো আলেমকে কোনো মুফতি সাহেবকে কোনো বিজ্ঞজনকে কোনো পীর বুজুর্গকে এই ধরনের কোন অধিকার আল্লাহ রব্বুল আলমিন দান করেন নাই বরং কোরআন ও সুন্নার পরিপন্থী যদি সুস্পষ্ট কোরআন ও সিহাদিসের বিপরীত কোনো নির্দেশ কেউ করেন আর সেটা যদি কেউ মান্য করেন তাহলে সেটা শির্ক পর্যায়ের অন্যায় হয়ে যায় কথা আল্লাহ রব্বুল আলমিন ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলেছেন ইত্তাখাদু আহবা রাহুম পরহবা নাহম আর বা মিংদুনিল্লাহ ইহুদি খ্রিস্টানরা তাদের যারা আলেম ছিলেন তাদেরকে আল্লাহ বানায় নিয়েছিলেন অর্থ তারা হালালকে হারাম করলে হারামকে হালাল করলে সেটাই তারা মানত আর এটাই ছিল আল্লাহ বানায় নেওয়া কাজে শরীয়তের পরিপন্থী কোনো নির্দেশ কাউরি মেনে নেওয়া বিপরীত মেনে নেওয়া এটা শির্ক পর্যায়ের পাপ আনুগত্যের মধ্যে শিরিক এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে কাজেই কোনো এবাদতের ক্ষেত্রে আমাদের যেরকম শিরিক চলবে না আনুগত্যের ক্ষেত্রেও শিরিক চলবে না মহব্বতের ক্ষেত্রেও শিরিক চলবে না শিরিক শুধু এবাদাতেই হয় বা শিরিক শুধু ওই মূর্তি পূজা করলে হয় আর বাকি কিছুই না এমনটা ভাবা উচিত নয় আল্লাহ নবী আলিসাল্লাম তিনি মজদালাফায় ফর্সা হওয়া পর্যন্ত সূর্য ওঠার আগেই তিনি ওখান থেকে বের হয়ে ফাদাফা কাবলা আন তাতলোয়া শামস সূর্য ওঠার আগেই তিনি বের হয়ে গেলেন মিনা থেকে আট তারিখে সূর্য ওঠার পরে আরাফার ময়দানের দিকে রওনা হয়েছিলেন আর আজকে তিনি আলাইসালাম মুজদারাফা থেকে সূর্য ওঠার আগে মিনার দিকে এবার রওনা হচ্ছেন এটা একটা সুন্নত করতে পারলে উত্তম নিঃসন্দেহে হাত্তা আতা বাতনা মহাসার আল্লাহ নবী আলিসালাম বাতনি মহাসার একটা জায়গা যেটা মিনা এবং মুজদারাফার মধ্যখানে এখানে যখন আল্লাহ নবী আসলেন ফাহার রাকা কালিলান ওইখানে তার বাহনকে একটু দ্রুত চালালেন কারণ এই জায়গাতে আব্রাহা ওই যে কাবাঘর ধ্বংস করতে এসেছিল যেখানে হাতি আর সামনের দিকে যাচ্ছিল না ওই জায়গাটাতে আল্লাহ রব্বুল আলমিন আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন আব্রাহার সেই বিরাট সৈন্যবাহিনীকে এই ধ্বংসপ্রাপ্ত গজবপ্রাপ্ত জায়গা এই জন্য আল্লাহ নবী নিজে এবং সাহাবাদের কি করলেন একটু দ্রুত চলতে বললেন যেমন আদ সামুদ যেখানে ধ্বংস হয়েছিল সেখানেও আল্লাহ নবী দ্রুত চলেছিলেন কাজেই যেখানে গজবপ্রাপ্ত জায়গা ওই জায়গায় যাওয়া ঠিক না আর যদি পার হতেই হয় দ্রুত পার হয়ে যাওয়া কারণ গজবপ্রাপ্ত জায়গাতে অবস্থান করা সময় ক্ষেপণ করা এটা ঠিক হবে না তাই আল্লাহ নবী এবং সাহাবা ইকরাম দ্রুত চললেন আজও যদি হাজির সাহেবরা ওই জায়গাটা নির্দিষ্ট করতে পারেন ওইখান দিয়ে অতিক্রম করেন তাহলে দ্রুত যাবেন এটাও একটা সুন্নত সুম্মা সালাকা তরিক আল উস্তা আল্লাতি তাকরুজু আল আল জামরাতিল কুবরা আল্লাহ নবী আসালাম এবার মিনার দিকে যাচ্ছেন ওই রাস্তা এবার ধরলেন যে রাস্তা দিয়ে মধ্যখানে রাস্তা যে রাস্তা জামরাতুল কুবরা কারণ মিনাতে তিনটি জামরা রয়েছে জামরা বলা হয় যেখানে কঙ্কর বা ছোট ছোট পাথর একাত্রিত জমা থাকে এই জায়গাটাতে ওই জায়গাটা কঙ্কর ছোট ছোট পাথর দিয়ে ওই জায়গাটা ভরা তাই তার নাম জামরা তিনটি জামরা একটি হলো ছোট একটি মধ্যম একটি বড় বড়টা মক্কার দিকে আর তারপরে মধ্যটা আর ছোটটা মসজিদে খাইফের দিকে অর্থাৎ মিনার দিকে আল্লাহ নবী আলিসালাম দশ তারিখে অমন নাহার কুরবানের দিন কি করলেন তিনি সরাসরি ওই বড় জামরাটার মানে লাস্টের যেটা ওইটাখানে চলে গেলেন হাত্তা আতাল জামরাত আল্লাতি ইন্দাস সাজারা একটি গাছ ছিল ওইখানে এখন তো আর গাছ নাই ওই গাছের নিকটে যে জামরাতুল কুবরা ওইখানে আল্লাহ নবী গিয়ে পৌঁছে গেলেন ফারামাহা বেসাবে হাসায়াত ইউকাব্বেরমা কুল্লে হাসাত মিনহা আল্লাহ নবী সেখানে গিয়ে ষাটটা কঙ্কর নিক্ষেপ করলেন প্রত্যেকটা কঙ্করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর করে নিক্ষেপ করলেন আল্লাহ নবী আলাতাম এই যে প্রথম দশ তারিখের জামরা তাহলে বড়টাকে শুধু মারতে হবে মধ্যম এবং ছোটটাকে মারা চলবে না ষাটটা কঙ্কর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে বললেন আল্লাহ নবী আলিসালাম এই কঙ্কর মারার আগে তালবিয়া পড়া বন্ধ করলেন কোনো কোনো বর্ণাবা আছে যে তালবিয়াও চলতেছিল এই জন্য দুই ধরনের মত পাওয়া যায় তালবিয়া পড়তে পড়তে মিনাতে পৌঁছে গিয়ে আগে পাথর মারবে এই পাথরটা আল্লাহ নবী আলসালামের এই দশ তারিখের সাতটা পাথর মোজদালাফা থেকেই তার জন্য কুড়িয়ে নেওয়া হয়েছিল এখানে মোজদালাফায় গিয়ে পাথর কুড়ানো আবার পাথর ধোয়া নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া আবার অনেকেই পাথরটা হাদিসে আসবে যে খাজফ অর্থাৎ ছোট চানাবুট আছে এই চানাবুটের সমান পাথরগুলি হতে হবে অনেকে বিশাল বিশাল অনেকে আবার লাঠি মারেন কেউ জুতা মারেন কেউ বড় বড় পাথর মারেন মনে করেন এখানে বুঝি শয়তান রয়েছে অনেকে মনে করেন শয়তানকে মেরে আসলাম আসলে তো ওইখানে শয়তান এত বড় ব্যাকুল নয় যে আপনার জুতা খাওয়ার জন্য পাথর খাওয়ার জন্য ওখানে বসে আছে এটা একটা ইবাদাত আর এই জন্যই তো আল্লাহ একবার বলে মারতে হয় এখানে যদি এটা শয়তানকেই মারা হতো তাহলে তো একটা অন্য কিছু অবস্থা হতো অনেকে আবার দাঁত কেমির করে বেশ শক্তি করে ওইখানে গিয়ে মনে করে এবার শয়তানকে মেরেই ফেললো আসলে শয়তান তো সেখানে নাই আপনি বাহ্যিকভাবে শয়তানকে মারছেন শয়তান কি দেখছেন শয়তান কি বসে আছে আপনার ভিতরের শয়তানকে যদি দূর করতে পারেন তাহলে এই পাথর মেরে তাহলে তো হবে আপনার এই পাথর মারা সত্যিকারে কার্যকর আর যদি ভিতরে শয়তান থেকে এই যায় আর শয়তান নাই তারপরেও আপনি দাঁত কিরমির করে গিয়ে শয়তান মারে ফেললেন জুতা মারলেন লাঠি মারলেন উল্টো করলেন তাহলে তো আপনার এবাদতে বিঘ্নটা ঘটে গেল হজের সব কমে গেল আপনি নেকির জায়গায় পাপ করলেন হজ আপনার মাবরুর হলো না মকবুল হলো না আর এই হজ আপনাকে জান্নাতি বানাবে না এই হজ আপনাকে নিষ্পাপ শিশুও বানাবে না এই জন্য খেয়াল রাখবো আল্লাহর নবী যা করেছেন সেই অনুযায়ী আমরা করব পৃষ্টি বাংলার মাধ্যমে হাজি সাহেবদেরকে জানিয়ে দিতে চাই এইভাবে উল্টোপাল্টা কাজ করে হজ নষ্ট করবেন না পয়সা নষ্ট করবেন না সুন্দরভাবে রাসুলের সুন্নত অনুযায়ী হজ করার সুযোগ গ্রহণ করবেন আগে ভাগে ভালো করে জেনে নেবেন আল্লাহ নবী আলিসাল্লাম সাতটি পাথর মেরে এই পাথরকে ছিল মিসলু হাসাল খাজেফ খাজেফ মানে মানুষ এই পাথর নিয়ে আঙুলের মধ্যে যে চালাতে পারে ছুটতে পারে ছোট ছোট পাথর চানাবুটের সমান ছোট ছোট বা ওই যে মটরশুটির মতো পাথর হতে হবে এর চেয়ে যেন বড় না হয় রামা আমিন বাতনিল ওয়াদি আল্লাহ নবী আলিসাল্লাম বাতনি ওয়াদি থেকে এই পাথরগুলিকে মারলেন আল্লাহ নবী আলিসাল্লাম এইখানে পাথর মারার পরে যেখানে কুরবানির পশু জবা করা হয় সেইখানে ওই জবা করার জায়গাতে তিনি চলে গেলেন আমরা বাকি অংশ বিরতির পরে পূর্ণ করার চেষ্টা পাব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় هذا سبيل الله من يسلكه فاز بكل حمد ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় marriage or divorce, What's Islamic ruling?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 বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা জাবুল আবদুল্লাহ রাজিল্লাহ আনহু বলেন আল্লাহ নবী আসাল্লাম পাথর মারার পরে তিনি নহর অর্থাৎ যেখানে কুরবানি করার জায়গা সেইখানে তিনি পৌঁছে গেলেন ফানাহার সেখানে গিয়ে তিনি কুরবানি করলেন আল্লাহ নবী আলিসাল্লাম তেষট্টিটি উট নিজের হস্তে কোরবানি করেছিলেন তা আল্লাহ নবী তেষট্টিটি উট জবা করলেন কেউ কেউ বলেছেন হিকমত যে আল্লাহ নবী আলিসাল্লাম দুনিয়াতে তেষট্টি বছর বেঁচেছিলেন এর সঙ্গে তেষট্টিটি উটের সম্পর্ক আর বাকি একশো পুটতে যা ছিল সেটা আলী রাজিয়াল্লাহ তাল আনহু জবা করেছিলেন আল্লাহ নবী আলিসাল্লাম একশোটি উট জবা করলেন নিজের এবং অন্য অন্যদের খাওয়ার ব্যবস্থার জন্যে এজন্যে মিনার মাঠে বেশি বেশি করে জবা করে যারা হাজির সাহেব আছেন তাদের খাওয়ার ব্যবস্থা করা তাদের খাওয়া পানির ব্যবস্থা করা এটা আমাদের দায়িত্ব যারা বাইরে আছেন বা যাদের অর্থ আছে কড়ি টাকা পয়সা আছে আজ আমরা দেখি হজের ময়দানে মাশাল্লাহ দানবীররা অর্থ যাদের রয়েছে আল্লাহর কাছে সব পাওয়ার জন্যে আল্লাহর মেহমান দইফুর রহমান আল্লাহর মেহমানদের জন্যে কত ধরনের খাওয়া কত ধরনের পানীয় বস্তু সেখানে ফ্রি বিতরণ করা হয় আর বিশেষ করে ওই দেশের বাদশার পক্ষ থেকে বিশেষ খাওয়ার গিফট হাতে হাতে মানুষের দেওয়া হয় যেগুলি অত্যন্ত মূল্যবান এবং স্বাস্থ্যকর আর একেবারে তাজা এগুলি আল্লাহ রব্বুল্লাহর বান্দারা সেই হজের পিরিয়ডে হজ সময়ে কতই না তাদের নেকি অর্জন করার সুযোগ হয়ে যায় তাই যার যতটুক সম্ভব সেই নেকি থেকে বঞ্চিত হওয়া ঠিক হবে না অংশগ্রহণ করা উচিত হবে এটা আমাদের আপনার কাছে দাবি থাকবে আল্লাহ নবী আসলাতাম এরপরে কুরবানি করার পরে তিনি সুম্মা রাকেবা রাসুল্লাহ আল্লাহ নবী আলিসাল্লাম এরপরে তার বাহনে আরোহণ করে চলে গেলেন একেবারে মিনা থেকে চলে গেলেন বাই আলিয়াল বাইদ চলে গেলেন মক্কায় আল্লাহর ঘর তফ করার জন্যে ফসল্লা বিমাক্কা জোহর আল্লাহ নবী আলিসাল্লাম সেখানে গিয়ে সাহাবা ইকরামদেরকে নিয়ে জোহরের সালাত আদায় করলেন যারা তামাত্ম হজকারী তারা সাফা মারোয়ার সাহি করলেন এরপরে আবার আল্লাহ নবী আলিসাল্লাম সেখান থেকে ফিরে আসলেন মিনাতে এই দীর্ঘ আরও বাকি বর্ণনা রাহ মুসলিম মোতাওয়ালা ইমাম ইবন হাজার আসকান রহমতুল্লাহ বলেন জাবির আবদুল্লাহর এই লম্বা হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন আমরা এই জন্য আপনাদের বলবো জাবির ইবনা আবদুল্লাহর হজ পর্বে হজ অধ্যায়ে যে হাদিস মুসলিম শরীফে বর্ণিত হয়েছে সেখান থেকে পূর্ণ হাদিসটি আমরা যদি অর্থ করে পড়ে নিই তাহলে হজের অনেক মাসলা মাসাইল আমাদের জানা হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হাদিসের আলোকে হজের পদ্ধতি জানার যে সুন্দর সুযোগ করে দিয়েছেন সেজন্যে তার বারগাহে আমরা শতকোটি শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ ওয়ান জাবির রাজি আল্লাহ তালান قال قال رسول الله صلى الله عليه وسلم নাহারতুহা হোনা অমিনা কুল্লোহা মানহার আল্লাহ নবী আলিসালাম আরাফার ময়দানে দাঁড়িয়ে এই কথাটাও বলেছিলেন এই আরাফার এখানে আমি দাঁড়ালাম পুরো আরাফাই হলো কি মাওকেফ দাঁড়াবের জায়গা যে যেখানে দাঁড়াবে মনে রাখতে হবে এরিয়ার বাইরে যেন না থাকে আল্লাহ নবী মাসার হারামে মোজালাফাই গিয়ে দাঁড়িয়ে বললেন আমি এখানে দাঁড়ালাম আর পুরোটাই মোজালাফার এরিয়া যে যেখানে দাঁড়াবে ইশারা করে দিলেন ঠিক এইভাবে তিনি আল্লাহর নবী আলাইসালাম মিনাতে যে নহর করার জায়গা জবাই করার জায়গা যেখানে জবাই করে বললেন এরিয়া ঘোষণা করেন পুরোটাই হলো যে যেখানে জবা করবে সেটার জবা তার হয়ে যাবে বা নহর করবে উটের সেটা হয়ে যাবে ফানহারু ফি রেহা আলিকুম তোমরা তোমাদের জায়গাতেই জবা করো কারণ পুরা মিনাটাই কি জবার জায়গা ওয়াকফ তো হা হোনা ওয়া আরাফাত কুল্লোহা মাউকেফ আমি এখানে দাঁড়িয়েছি আর আরাফা পুরোটাই মৌকেফ অবস্থান করার জায়গা ওয়াকফ তো হা হোনা আমি এইখানে দাঁড়ালাম ওয়াজাম কুল্লোহা মৌকেফ আর আমি মুজদালাফার এখানে দাঁড়িয়েছি যেই জায়গাতে দাঁড়ালাম এখানেই দাঁড়াতে হবে এমন কথা না বরং তার পুরো মুজদালাফাই হলো কি মৌকেফ হাজটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন আল্লাহ নবী আলিসাল্লাম মিনা প্রান্তে জবার সীমা এবং আরাফাতের আরাফাতের এরিয়া মুজদালাফার সীমারেখা বর্ণনা করে দিলেন যেখানে আল্লাহর নবী দাঁড়িয়েছেন ওখানেই দাঁড়াতে হবে এমন কথা না বাকি এরিয়ার মধ্যেই করতে হবে জবা মিনার এরিয়ার মধ্যে এবং আরাফার এরিয়ার মধ্যেই অবস্থান করতে হবে আর মোজদারাফার এরিয়ার মধ্যে রাতে যাপন করতে হবে আমাদের এই খেয়াল রাখতে হবে ওয়ানায় সতরাজি আল্লাহ তালা আনহা আন্না নবী সাল্লাহ সাল্লামা লাম্মা জা আইলা মক্কা দাখালা মিন আলাহা ওয়াখারাজা মিন আসফালিহা মোত্তাফাকুন আলাই আয়সা রাজি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ নবী আলি সালাতাম যখন মক্কায় প্রবেশ করলেন মক্কার উঁচু দিক থেকে অর্থাৎ এখানে কাবাঘর যে রয়েছে এর একটা উঁচু সাইড ওইখান দিয়ে আল্লাহ নবী প্রবেশ করলেন আর যখন বের হয়ে গেলেন তখন আল্লাহ নবী নিচু দিক থেকে বের হয়ে গেলেন এটা একটা সুন্নত ওইখানে গিয়ে দেখবেন আল্লাহ নবী কোন দিক দিয়ে প্রবেশ করেছে আর কোন দিক দিয়ে বের হয়েছেন এগুলি বইপত্রে লেখা আছে সেই অনুযায়ী ম্যাপ দেখে কেউ যদি এটা আদা করতে পারে সেটাও তার জন্য একটি সুন্নত হবে ইনশা আল্লাহ ওয়ানিবিন উমার রাজি আল্লাহ আনহুমা আন্নাহু কান ইয়াকুদমু মাক্কা ইল্লা জারিক আনিন নবী আল্লাহ তালা আনহু মক্কাতে যখন প্রবেশ করতেন জি তোয়া একটা মক্কার অদূরে জায়গা এখানে তিনি অবস্থান করতেন সকাল হলে ওখানে গোসল করে এরপরে তিনি মক্কায় প্রবেশ করতেন আর বলতেন এটাই আল্লাহ নবীর ছিল কি সুন্নত তাহলে হাজি সাহেব হজ করতে যখন যাবেন অমরা করতে যখন যাবেন সম্ভবপর যদি হয় জি তাওয়া যে জায়গা এইখানে রাত্রি যাপন করে সেইখানে ফজরের সালাত আদায় করে এরপরে গোসল করে কাবা ঘর তফের জন্য আসা এটাও একটা সুন্নত সম্ভব যদি হয় করার চেষ্টা করবেন সম্ভব যদি না হয় কষ্ট হয় তাহলে স্বাভাবিকভাবে যতটুকু সম্ভব ততটুকু করবেন এই করে আদায় করতে গিয়ে নিজেরা নিজেদের কষ্ট করে হজ বিনষ্ট করা মোটেই ঠিক হবে না আর যেটা সুন্নত সেটা নিজের উপরে জরুরি করে নেওয়া অজীব ফরজ করে নেওয়া সেটাও আমাদের জন্য কি হবে না উচিত হবে না হাদিসটি বোখারি মুসলিম বর্ণনা করেছেন ওয়ারিম আব্বাসী নাজি আল্লাহ তালা আনহুমা ইন্নাহু কানা ইউকাব্বিলুল হাজরা আল আসওয়াদ ওয়াসজুদ আলাই রাহুল হাকে মারফুয়ান ওয়ালবাই হাকি মৌকুফান আবদুল্লাহ ইবিন আব্বাস থেকে বর্ণিত তিনি কাবা ঘরে যখন তোয়াফ করতেন হাজরা আসওয়াদকে চুমা দিতেন এবং তার উপরে সেজদাও করতেন চুমাও দিতেন সেজদাও করতেন এমন ধরনের কাজ ওমার রাজিয়াল্লাহ তালন থেকেও সাব্যস্ত হাজটি ইম হাকে মারফু অথবা সুলের বাণী হিসাবে বর্ণনা করেছেন আবার বাই হাকি এটাকে আবদুল্লাবিন আব্বাসের মানে কথা হিসাবে বা তার কাজ হিসাবে সাব্যস্ত করেছেন হাদিসটি সহি এই জন্য ওমার ফারুক আজাল্লা তালানহ হাজরা আসওয়াদকে চুমাও দিতেন সেজদাও দিতেন কাজে কেউ যদি সম্ভব হয় ওই হাজরা আসওয়াদকে চুমা দেওয়া আর সেজদা করা করবে আজ ভিড়ের সময় অনেকে চুমায় দিতে পারে না স্পর্শই করতে পারে না তারপরেও ভিড়াভিড়ি করে হিড়াহিড়ি করে কষ্ট দিয়ে মনে রাখবেন হাজরা সোদকে চুমা দেওয়া সুন্নত আর এই সুন্নতকে পালন করতে গিয়ে কোনো মুসলিমকে কষ্ট দেওয়া ধাক্কাধাক্কি করা ওইখানে কাউকে পিষ্ট করে দেওয়া এটা কিন্তু মোটেই হজের হজে মাবুরের কাজ হবে না এটা নেকি শূন্য আপনার পাপ চলে আসবে আর পাপ মিশ্রিত হজ মাবরুর হজ হয় না এ কথাটা আমরা বারবার আপনার কাছে ব্যক্ত করার চেষ্টা করেছি তাই আল্লাহ নবী আলিসালাম যে সমস্ত সুন্নতগুলি আমাদেরকে যেগুলি সুন্নত হিসাবে সেগুলি আদা করার ব্যাপারে আমরা সচেষ্ট থাকব সচেষ্ট যথাযথ পালন করব তবে কোনো ক্ষেত্রে যদি এটা না করতে পারা যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমার নিয়ত থাকার কারণে আমি পারি নাই অন্যকে কষ্ট দিই নাই এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আমার নিয়তের জন্য আল্লাহ আমাকে একটা নিকিত অবশ্যই দিবেন ইনশা আল্লাহ ওয়ান হুরাদি আল্লাহ তালান মুলু আরবান আব্বাস থেকে আরও বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহ নবী আলিসালাম সাহাবা ইকরামকে প্রথম তিন চক্করে তফের তিনি রামাল করতে বললেন জোরে জোরে হাঁটতে বললেন কারণ আল্লাহ নবী আলিসালাম যখন মক্কায় গেলেন তিনি উমরা করলেন তো ওইখানে সাহাবা ইকরাম খুব ধীরে ধীরে হাঁটতেছিলেন মক্কার কাফের মুশ্রিকরা চতুর্দিকে বসে বসে হাসতেছিল বলতেছিল আরে দেখো মক্কার লোকগুলি মদিনাতে গিয়ে এরা কি দুর্বল হয়ে গেছে গায়ে শক্তি নেই আল্লাহ নবী বললেন ইজতেবা করো তোমরা ডান কাজ খুলে দাও এবং শক্ত করে গায়ে শক্তি আছে এইভাবে জোর কদমে তোমরা হাঁটতে হেঁটে দেখাও যে আমরা দুর্বল হয়ে যাই নাই আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে শারীরিক শক্তি আমাদের যথেষ্ট রয়েছে এটা সেই সময় আল্লাহ নবী করেছিলেন এখন কিন্তু অমুসলিমরা নাই তবু সেটি সুন্নত হিসাবে জারি হয়ে গেছে তাই তফে কুদুমে গিয়ে শুধুমাত্র এই রামাল এবং ইজতেবা করতে হবে বাকি অন্য কোনো তফে নফল তফে বা বিদায়ী তফে আপনাকে এহরামের কাপড় পরা বা ইজতেবা কাঁধ খোলা বা আপনাকে ওই দৌড়া তিন চক্কর দ্রুত পথ কদমে চলা এটা কিন্তু আর সুন্নত নাই আজ দেখা যায় যে কোনো তফে কাঁধ খোলা যে কোনো তফে ওই দৌড়া এগুলি আমরা অনেকেই করতে দেখি এই ধরনের সুন্নত পরিপন্থী কাজ মোটেই ঠিক না আবদুল্লাহ আব্বাস বলেন যে আল্লাহ নবী নির্দেশ করলেন তিন চক্করে দৌড়ানো বা জোরো কদমে হাঁটা এবং বাকি চার নর্মাল হেঁটে চলা ওয়াইম শু বাইনা রুকনাইন হাজরা আসওয়াদ এবং রুকনি ইয়ামানি এই দুইটার মধ্যে আল্লাহ নবী হাঁটতে বলেছেন এখানে হাঁটতে বলেছেন এখানে এর জন্য বিশেষ দোয়াও রয়েছে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والسلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে